আল্লাহর পথে যাত্রা হাফিজ ইবনে রজব আল হাম্বলি কেবলমাত্র তোমাদের আমল নামা একা তোমাদের কাউকে রক্ষা করবে না উক্ত হাদিসের ব্যাখ্যা আরবি থেকে অনুবাদ করেছেন আবু রুমাইসা ভূমিকা অসীম ও পরম করুণাময় আল্লাহর নামে বুখারিতে বর্ণিত আছে আবু হুরাইরা রাজিউল্লাহ আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেবলমাত্র তোমাদের আমল তোমাদের কারুকে রক্ষা করবে না তারা জিজ্ঞাসা করেন হে আল্লাহর রাসুল এমনকি আপনাকেও তিনি উত্তরে বললেন আমাকেও না যদি না তিনি আমাকে তার দয়া দ্বারা আচ্ছাদিত করতেন তোমরা ধীর অবিচল ও মধ্যম পন্থা অবলম্বন করো এবং তোমরা তার ইবাদত করো দিনের শুরুতে দিনের শেষে এবং রাতের শেষাংশে সংযম সংযম এর মাধ্যমে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে তিনি এই হাদিসটি অন্যত্র বর্ণনা করেছেন অন্যভাবে ধর্ম সহজ যে এটা নিয়ে বাড়াবাড়ি করে সে ছাড়া আর কারো জন্য এটা কঠিন নয় তাই ধীর অবিচল ও পরিমিতি সম্পূর্ণ হও তাদের জন্য রয়েছে সুখবর সকাল সন্ধ্যা ও রাতের শেষাংশে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো তিনি আরও উল্লেখ করেছেন আয়েশা রাজুল্লাহ আল্লাহতে হতে যে নাবি করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ধীর অবিচল ও মধ্যমপন্থা অবলম্বনকারীদের জন্য সুখবর রয়েছে এবং নিশ্চয়ই শুধুমাত্র একজনের আমল তাকে জান্নাতে প্রবেশ প্রবেশ করাতে পারবে না তারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আপনাকেও না তিনি উত্তর দিলেন আমাকেও না যদি না আল্লাহ আমাকে তার ক্ষমা ও দয়া দ্বারা আবৃত না করতেন তিনি আয়েশা আল্লাহ আনহা এর কাছ থেকে বর্ণিত অন্য হাদিসে উল্লেখ করেছেন যে নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন ধীর অবিচল ও মধ্যম পন্থা অবলম্বনকারী হও জেনে রাখো শুধুমাত্র তোমার আমল দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহর কাছে ওই সকল ইবাদত সবচেয়ে প্রিয় যা একটানা ও বিরতিহীনভাবে করা হয় যদিও বা তার সংখ্যায় কম হয় আল্লাহ সুবাহ পথে ভ্রমণের মূল বিষয়গুলোর সাথে সম্পর্কিত অসাধারণ ও গুরুত্বপূর্ণ সব বিধিবিধান খুঁটিনাটি বর্ণনা লুকিয়ে রয়েছে এই হাদিসগুলোতে